সুরা ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ ইন্নাকা লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম তুমি নিঃসন্দেহে রাসুলগণের একজন সরল সঠিক পথের অনুসারী تنزيل العزيز الرحيم এই কুরআন প্রবল পরাক্রান্ত ও পরম করুণাময় সত্তার তরফ হইতে নাজিল করা কিতাব لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون যেন তুমি এমন এক জাতিকে সাবধান ও সতর্ক করিতে পারো যাহাদের বাপদাদাকে সাবধান ও সতর্ক করা হয় নাই এবং এই কারণেই তাহারা গাফিলতির মধ্যে পড়িয়া রহিয়াছে ইহাদের অধিকাংশই আজাবের সিদ্ধান্তের উপযোগী হইয়াছে এজন্য তাহারা ইমান আনে না إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আমরা তাহাদের গলায় বেড়ি পরাইয়া দিয়াছি উহাতে তাহাদের থুতনি পর্যন্ত জড়াইয়া গিয়াছে এজন্য তাহারা মাথা তুলিয়া দাঁড়াইয়া রহিয়াছে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমরা একটি প্রাচীর তাহাদের সামনে দাঁড় করিয়া দিয়াছি আর একটি প্রাচীর তাহাদের পিছনে আমরা তাহাদিগকে ঢাকিয়া দিয়াছি এখন তাহারা কিছুই দেখিতে পায় না وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون তুমি তাহাদিগকে ভয় দেখাও আর নাই দেখাও তাহাদের জন্য সমান তাহারা মানিবে না إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তুমি তো সাবধান করিতে পারো সেই ব্যক্তিকে যে উপদেশ মানিয়া চলে এবং অদেখা দয়াবান আল্লাহকে ভয় করে তাহাকে মার্জনা ও সম্মানজনক প্রতিফলের সুসংবাদ দিয়া দাও আমরা নিশ্চিতই একদিন মৃতদিগকে জীবন্ত করিব তাহারা যেসব কাজ করিয়াছে তাহা সবই আমরা লিখিয়া যাইতেছি আর যাহা কিছু নিদর্শন তাহারা পিছনে রাখিয়া যাইতেছে তাহাও আমরা সুরক্ষিত করিয়া রাখিতেছি প্রত্যেকটি জিনিসই আমরা একটি উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ করিয়া রাখিয়াছি واضرب لهم مثلا أصحاب দৃষ্টান্ত স্বরূপ তাহাদিগকে সেই জনবসতির কাহিনী শোনাও যখন সেখানে রাসুলগণ আসিয়াছিল إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون আমরা তাহাদের প্রতি দুইজন রাসুল পাঠাইয়াছিলাম এবং তাহারা সেই দুইজনের উপরে মিথ্যা আরোপ করিয়াছিল অতঃপর আমরা তৃতীয় জনকে সাহায্যের জন্য পাঠাইলাম তখন তাহারা সকলেই বলিল আমরা তোমাদের প্রতি রাসুল হিসাবে প্রেরিত হইয়াছি قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إن أنتم إلا تكذبون জনবসতির লোকেরা বলিল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া তো কিছুই নও আর দয়াবান আল্লাহ আদৌ কোনো জিনিস নাজিল করেন নাই তোমরা শুধু মিথ্যা কথাই বলিতেছ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون রাসুলগণ বলিল আমাদের রব জানেন আমরা নিঃসন্দেহে তোমাদের প্রতি রাসুল হিসেবেই প্রেরিত হইয়াছি وما علينا إلا البلاغ المبين এবং সুস্পষ্ট পয়গাম পৌঁছাইয়া দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই জনবসতির লোকেরা বলিতে লাগিল আমরা তো তোমাদিগকে নিজেদের জন্য দুর্ভাগ্যের কারণ মনে করি তোমরা বিরত না হইলে আমরা তোমাদিগকে প্রস্তর আঘাতে হত্যা করিব এবং আমাদের নিকট তোমরা বড়ই মর্মান্তিক শাস্তি ভোগ করিবে রাসুলগঞ্জ জবাব দিল তোমাদের দুর্ভাগ্যের কারণ তো তোমাদের নিজেদের সঙ্গেই লাগিয়ে রহিয়াছে এইসব কথা কি তোমরা এই জন্য বলিতেছ যে তোমাদিগকে নসিহত করা হইয়াছে আসল কথা হইল তোমরা বড়ই সীমা লঙ্ঘনকারী লোক وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين ইতিমধ্যে শহরের উপকণ্ঠ হইতে এক ব্যক্তি দৌড়াইয়া আসিল এবং সে বলিল হে আমার জাতির লোকেরা রাসুলগণের আনুগত্য কবুল করো اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون মানিয়া চলো সেই লোক দিগকে যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান বা মজুরি চায় না এবং সঠিক পথে রহিয়াছে وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমি কেন সেই সত্তার বন্দেগী করিব না যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমাদের সকলকেই ফিরিয়া যাইতে হইবে তাহাকে ছাড়িয়া আমি কি অন্য উপাস্য বানাইয়া লইব অথচ করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করিতে চান তাহা হইলে না তাহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিতে পারে আর না তাহারা আমাকে উদ্ধার করিতে পারে আমি যদি তাহা করি তাহা হইলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হইয়া পড়িব আমি তো তোমাদের রবের প্রতি ইমান আনিয়াছি তোমরাও আমার কথা মানিয়া লও قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين শেষ পর্যন্ত তাহারা সেই ব্যক্তিকে হত্যা করিল আর এই ব্যক্তিকে বলিয়া দেওয়া হইল যে প্রবেশ করো জান্নাতে সে বলিল হায় আমার জাতি যদি জানিতে পারিত আমার রব কোন জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে গণ্য করিয়াছেন وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين অতঃপর তাহার জাতির উপর আমরা আসমান হইতে কোনো সৈন্যবাহিনী পাঠাই নাই এবং সৈন্যবাহিনী পাঠাইবার কোনো প্রয়োজনও আমার ছিল না إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون বাস একটি প্রচণ্ড ধ্বনি হইল আর সহসা তাহারা সকলে নিস্তব্ধ হইয়া গেল يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون বান্দাদের অবস্থার জন্য বড়ই আফসোস তাহাদের নিকট যে রাসুলি আসিল তাহারা তাহার প্রতি ঠাট্টা বিদ্রুপী করিতে থাকিল ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তাহারা কি দেখে নাই তাহাদের পূর্বে আমরা কত জনগোষ্ঠীকেই না ধ্বংস করিয়াছি তারপর তাহারা আর তাহাদের নিকট ফিরিয়া আসে নাই وإن كل لما جميع لدينا محضرون তাহাদের সকলকেই তো একদিন আমার সামনে উপস্থিত করা হইবে وآية لهم الأرض الميتة أحييناها أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون এই লোকদের জন্য নিষ্প্রাণ জমিন একটি নিদর্শন বিশেষ আমরা উহাকে জীবন দান করিয়াছি এবং উহা হইতে ফসল উৎপাদন করিয়াছি যাহা ইহারা খাইয়া থাকে وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আমরা উহাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈয়ার করিয়াছি এবং উহার মধ্য হইতে ঝর্ণাধারা প্রবাহিত করিয়াছি ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যেন তাহারা উহার ফল খাইতে পারে এই সবকিছু তাহাদের নিজেদের হাতের বানানো নয় তাহা হইলে ইহারা কেন শকর আদায় করে না سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومن أنفسهم ومما لا يعلمون পুত পবিত্র সেই সত্তা যিনি সব রকমের জোড়া পয়দা করিয়াছেন তাহা জমিনের উদ্ভিদেরই হোক অথবা তাহাদের নিজেদের প্রজাতিরই হোক কিংবা সেই সব জিনিসের হোক যাহা তাহারা জানেও না وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون ইহাদের জন্য আরেকটি নিদর্শন হইতেছে রাত আমরা উহার উপর হইতে দিনকে সরাইয়া দেই তখন ইহাদের উপর অন্ধকার ছাইয়া যায় والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য উহা নিজের মঞ্জিলের দিকে চলিয়া যাইতেছে ইহা মহাপরাক্রান্ত জ্ঞানবান সত্তার নিয়ন্ত্রিত হিসাব والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আর চাঁদও উহার জন্য আমরা মঞ্জিল সমূহ নির্দিষ্ট করিয়া দিয়াছি উহা সেইগুলি অতিক্রম করিয়া শেষ পর্যন্ত খেজুরের শুষ্ক শাখার মতো থাকিয়া যায় لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের ক্ষমতা নাই যে উহা চাঁদকে ধরিয়া ফেলে আর না রাত দিনকে ছাড়াইয়া আগাইয়া যাইতে পারে সবকিছুই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটিতেছে وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون ইহাদের জন্য ইহাও একটি নিদর্শন যে আমরা ইহাদের বংশধর দিগকে ভরা নৌকায় সওয়ার করিয়া দিয়াছি وخلقنا لهم من مثله ما يركبون এবং তারপর তাহাদের জন্য অনুরূপ আরো অনেক নৌকা বানাইয়া দিয়াছি যাহাতে ইহারা সোয়ার হইয়া থাকে وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আমরা চাইলে ইহাদিগকে ডুবাইয়া দিতে পারি তখন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 لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين আর ইহাদিগকে যখন বলা হয় যে আল্লাহ যে রিজিক তোমাদিগকে দান করিয়াছেন তাহা হইতে কিছু আল্লাহর পথে ব্যয় করো তখন কুফরিতে লিপ্ত এই লোকেরা ইমানদার লোকদিগকে জবাব দেয় আমরা কি তাহাদিগকে খাওয়াইব যাহাদিগকে আল্লাহ চাহিলে নিজেই খাওয়াইতেন তোমরা তো একেবারেই বিভ্রান্তির কবলে পড়িয়াছ এই লোকেরা বলে এই কিয়ামতের হুমকি কবে পুরা হইবে বলো যদি তোমরা সত্যবাদী হও ইল্লা আসলে এই লোকেরা যে জিনিসের দিকে তাকাইয়া আছে তাহা হইল একটি প্রচণ্ড শব্দ যাহা সহসায় আসিয়া ঠিক সময় মতোই তাহাদিগকে আঘাত হানিবে যখন তাহারা ঝগড়ায় লিপ্ত থাকিবে তখন তাহারা ওসিয়ত পর্যন্ত করিতে পারিবে না এবং নিজেদের ঘরেও ফিরিয়ে আসিতে পারিবে না ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون তারপর একবার সিংহায় ফুক দেওয়া হইবে আর সহসা তাহারা নিজেদের রবের সমীপে উপস্থিত হওয়ার জন্য নিজেদের কবরগুলি হইতে বাহির হইয়া পড়িবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا ভীত শঙ্কিত হইয়া বলিবে হাইরে কে আমাদিগকে আমাদের স্বয়ংকক্ষ হইতে উঠাইয়া দাঁড় করাইয়া দিল ইহা সেই জিনিস দয়াময় আল্লাহ যাহার ওয়াদা করিয়াছিলেন আর নবী আসুলগণের কথা তো সত্যিই ছিল ইন একটিমাত্র প্রচন্ড শব্দ হইবে আর সকলকেই আমাদের সামনে উপস্থিত করিয়া দেওয়া হইবে فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আজ কাহারও প্রতি এক বিন্দু জুলুম করা হইবে না আর তোমাদিগকে তেমনি প্রতিফল দেওয়া হইবে যেমন আমল তোমরা করিতেছিলে إن আজ জান্নাতিরা মজা লুটিবার কাজে মশগুল হইয়া রহিয়াছে তাহারা এবং তাহাদের স্ত্রীরা ঘন সন্নিবেশিত ছায়ায় রাজকীয় আসনসমূহে ঠেস লাগাইয়া বসিয়া আছে সব রকমের সুস্বাদু খাদ্য ও পানীয় তাহাদের জন্য সেখানে মজুদ রহিয়াছে তাহারা যাহা কিছুই চাহিবে তাহাই তাহাদের জন্য প্রস্তুত রহিয়াছে দয়াময় রবের তরফ হইতে তাহাদিগকে সালাম বলা হইয়াছে আর হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হইয়া আলাদা হইয়া যাও ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين হে আদম সন্তান আমি কি তোমাদিগকে হেদায়েত করি নাই যে তোমরা শয়তানের বন্দেগি করিবে না সে তোমাদের প্রকাশ্য দুশ্মন وأن اعبدوني هذا صراط مستقيم আর আমারই বন্দেগি করিবে ইহাই সরল সঠিক পথ ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون কিন্তু তৎসত্ত্বেও সে তোমাদের মধ্যে হইতে এক বিরাট সংখ্যক লোককে গুমরা করিয়া দিয়াছে তোমাদের কি কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না هذه جهنم التي كنتم توعدون ইহা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদিগকে ভয় দেখানো হইয়াছিল তোমরা দুনিয়ায় যে কুফরি করিতেছিলে উহার প্রতিফল হিসাবে এখন ইহার ইন্ধন হও اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমরা ইহাদের মুখ বন্ধ করিয়া দিতেছি ইহাদের হাতগুলি আমাদের সহিত কথা বলিবে আর ইহাদের পাগুলি সাক্ষ্য দিবে যে ইহারা দুনিয়ায় কি উপার্জন করিতেছিল ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون আমরা চাহিলে ইহাদের চক্ষুদ্বীপ নিভাইয়া দিতে পারিতাম তখন ইহারা পথে বাহির হইয়া দেখিত কোথা হইতে ইহারা পথের দেখা পাইবে ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আমরা চাইলে তাহাদিগকে তাহাদেরই স্থানে এমনভাবে বিকৃত করিয়া রাখিয়া দিতাম যে ইহারা না সামনের দিকে চলিতে পারিত না পিছনে ফিরিয়া আসিতে পারিত ومن যে ব্যক্তিকে আমরা দীর্ঘ জীবন দান করি তাহার দেহ কাঠামোকেই আমরা বদলাইয়া দিই এ অবস্থা দেখিয়া তাহাদের জ্ঞানচক্ষু খোলে নাকি আমরা নবীকে কবিত্ব শিখাই নাই না কবিত্ব তাহার পক্ষে শোভনীয় হইতে পারে ইহা তো একটি নসিহত ও স্পষ্ট পাঠযোগ্য কিতাব من كان حيا ويحق القول على الكافرين যেন ইহা এমন প্রত্যেক জীবিত ব্যক্তিকেই সতর্ক করিয়া দিতে পারে আর অবিশ্বাসী ও অমান্যকারীদের বিরুদ্ধে অকাট্য দলিল হইতে পারে أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون এই লোকেরা কি দেখে না যে আমরা আমাদের নিজ হাতে তৈয়ারি জিনিসগুলির মধ্য হইতে ইহাদের জন্য গৃহপালিত পশু সৃষ্টি করিয়াছি আর এখন তাহারা এইসবের মালিক আমরা এইগুলিকে এমনভাবে তাহাদের আয়ত্তাধীন করিয়া দিয়াছি যে ইহাদের কোনটির উপর ইহারা সর হয় কোনটির গোস্ত খায় ولهم فيها منافع ومشارب أفلا يشكرون আর এইগুলির মধ্যে তাহাদের জন্য নানা রকমের কল্যাণ ও পানীয় রহিয়াছে তাহা হইলে তাহারা শকর গুজার হয় না কেন واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون এই সবকিছু হওয়া সত্ত্বেও তাহারা আল্লাহকে বাদ দিয়া অন্য উপাস্য বানাইয়া লইয়াছে আর এ আশা পোষণ করিতেছে যে তাহাদিগকে সাহায্য করা হইবে উহারা এই লোকদের কোনো সাহায্য করতেই পারে না বরং উল্টা এই লোকেরাই উহাদের জন্য সদা প্রস্তুত সৈন্যরূপে উপস্থিত হইয়া আছে কাজেই এই লোকেরা যেসব কথা বলে তাহা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত ও দুঃখিত না করে তাহাদের প্রকাশ্য ও গোপন সব কথাই আমরা জানি أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমরা তাহাকে শুক্রকীট হইতে সৃষ্টি করিয়াছি অতপর সে সুস্পষ্ট ঝগড়াটা হইয়া উঠিয়াছে وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم এখন সে আমাদের উপর দৃষ্টান্ত ও উপমা প্রয়োগ করে এবং সে নিজের জন্ম ও সৃষ্টির ব্যাপারটি ভুলিয়া যায় বলে এই অস্থিগুলি যখন জরাজীর্ণ হইয়া গিয়াছে তখন এইগুলিকে আবার জীবন্ত করিবে কে তাহাকে বলো এইগুলিকে তিনি জীবিত করিবেন যিনি প্রথমবার এইগুলিকে পয়দা করিয়াছিলেন তিনি তো সৃষ্টির সব কাজই জানেন الذي جعل لكم من الشجر الأخضر نارا نارا فإذا أنتم منه توقدون তিনি তোমাদের জন্য শ্যামল সবুজ বৃক্ষ হইতে আগুন সৃষ্টি করিয়াছেন এবং তোমরা ইহা দ্বারা নিজেদের চুলা ধরাও أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم যিনি আসমান ও জমিন পয়দা করিয়াছেন তিনি কি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে সক্ষম নন কেন নন তিনি তো সুদক্ষ সৃষ্টিকর্তা إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তিনি যখন কোনো জিনিসের ইচ্ছা করেন তখন তাহার কাজ শুধু এই হয় যে তিনি উহাকে হুকুম করেন যে হইয়া যাও আর অমনি তাহা হইয়া যায় فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون পবিত্র তিনি যাহার হাতে সব জিনিসের কর্তৃত্ব রহিয়াছে আর তাহারি দিকে তোমাদিগকে ফিরিয়া যাইতে হইবে